পাখিরা যায় উড়ে যা আকাশের ওই নীলিমা বিসমিল্লাহির রহমানির রহিম সংস্কৃতির উন্মুক্ত আকাশে আমরা অনুপম অনুপম সাংস্কৃতিক সংসদ রাজধানী ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে একটি পরিচিত নাম আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শুরু হচ্ছে অনুপমের প্রথম মিক্সড অডিও অ্যালবাম পাখিরা যায় উড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর গুণগান আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর গুণগান গা